দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গাফার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গাফার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গাফার মাফ করে দাও সব অপরাধ মাফ করে দাও সব অপরাধ পাপি তাপি বান্দার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গাফার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গফার মাফ করে দাও সব অপরাধ মাফ করে দাও সব অপরাধ পাপি তাপি বান্দার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গফার দিন দুনিয়ার মালিক হে গফুর গফার সহজ সরল যে পথ তোমার সে পথে চলা হয় আমার আমার আমার করেছি সদাই আমার আমার করে সদাই মোয়ে দিয়া দিন দুনিয়ার মহান মালিক হে গফুরাফার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গাফার মাফ করে দাও সব অপরাধ মাফ করে দাও সব অপরাধ পাপি তাপি বান্দার দিন দুনিয়ার মহান মালিক হে গফর গফর দিন দুনিয়ার মহান মালিক হে গফর গফর দিন দুনিয়ার মহান মালিক হে গফর গফর তব ইবাদত কোন গি গোনে আমি আর গহিতা করেছি দিবস জামি তব ইবাদত কোন বন্দেগি করিনি জীবনে আমি শয়তানিয়ার গর্হিত কাজ করেছি দিবস জামি করে পারবি ছয়টির শয়তানে শয়তানিয়ার গর্হিত কাজ করেছি দিবস জামি করে পাইরবি ছয়টির পুর কাটিয়েছি ভাই সকাল দুপুর দয়া করে খোদা এদিন হন দয়া দিন হান আখের করিও পার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গফার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গফার মাফ করে দাও সব অপরাধ মাফ করে দাও সব অপরাধ পাপি তাপি বান্দার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গাফার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গফার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গফার দিন দুনিয়ার মহান মালিক হে গফুর গফার